আজানের পর থেকে নামাজ পর্যন্ত আমরা জরুরি কিছু দিনই আলোচনা শোনার জন্য একত্রিত হইতে পারছি এই দিল খুলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ মসজিদ আল্লাহর প্রিয় জায়গা পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান হল মসজিদ হাদিসের মাঝে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন আহাবুল বিলাদ নগর সমূহের মাঝে আল্লাহ তালার সবচেয়ে প্রিয় জায়গা হল মসজিদগুলো মসজিদে কিছুটা সময় থাকতে পারা নিজের জীবনের মূল্যবান সময়টাকে কাজে লাগান আমি আমার জীবনের যেই অংশটা যেই সময়টুকু মসজিদের মাঝে কাটালাম শুধু মসজিদে থাকার কারণে এই সময়টা আমার আমল নামায় এবাদত হিসেবে গণ্য হয় আর মসজিদের মাঝে অবস্থান করার পর যদি দোয়া হয় জিকির হয় ইমানি মুজাকারা হয় তাহলে তো এটা অনেক অনেক অনেক বরকতপূর্ণ শুধু মসজিদের মাঝে অবস্থান করাটাই এবার মসজিদটা আল্লাহ তালার এত প্রিয় জায়গা বান্দা যখন মসজিদের দিকে আসতে থাকে আল্লাহ এত খুশি হন খোদার পেয়ারা হাবিব পবিত্রতা অর্জন করে আল্লাহর যে ঘর মসজিদ কোন মসজিদের দিকে সে যখন অগ্রসর হতে থাকে আল্লাহর হুকুমকে পালন করার জন্যে কানাত সে যে প্রত্যেকটা কদম মসজিদের দিকে অগ্রসর হতে থাকে তার এক কদমে তার একটা গুনাহ মাফ হইতে থাকে আর আরেক কদমে তার মর্যাদা আল্লাহর দরবারে বুলন্দ হইতে থাকে এই ফজিলতপূর্ণ জায়গা মসজিদ পবিত্রতম জায়গা মসজিদ আল্লাহর প্রিয়তম জায়গা মসজিদ সেই মুসলমানদের এই মসজিদের সাথে যার যত বেশি সম্পর্ক হবে সে আল্লাহর কাছে তত প্রিয় হবে মসজিদের সাথে যার ভালোবাসা বেশি আল্লাহর সাথে তার ভালোবাসা বেশি মসজিদের সাথে যার সম্পর্ক মজবুত আল্লাহর সাথে তার সম্পর্ক মজবুত মসজিদের সাথে যার সম্পর্ক শিথিল আল্লাহর সাথে তার সম্পর্ক শিথিল মসজিদের প্রতি যার টান নাই ভালোবাসা নাই তার আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসায় দুর্বলতা আছে সেই মসজিদের সাথে মুসলমানের যে টান সম্পর্ক এই সম্পর্কটা ইমানের সম্পর্ক কারণ প্রত্যেকটা মুসলমানের সাথে আল্লাহর যে সম্পর্ক আল্লাহর যে ভালোবাসা সেই ভালোবাসার দুনিয়াবি প্রকাশ স্থল এটা হলো মসজিদ আল্লাহকে যে ভালোবাসে আল্লাহর কাছে যে যেতে ইচ্ছা হয় আল্লাহকে তো আর পাওয়া যায় না তো আল্লাহ আল্লাহর ঘরের ব্যবস্থা করতেন আমার ঘরে আসো এই ঘরে আসার দ্বারা আমার কাছে আসা হবে এই ঘরের দিকে অগ্রসর হওয়ার অর্থ হল আমার দিকে অগ্রসর হওয়া সেই মুসলমানদের সাথে মসজিদের সম্পর্কটা ভিন্ন রকম পৃথিবীতে ইসলাম তারা আরো যত ধরনের ধর্মমত আছে অন্যান্য ধর্মাবলম্বী তাদেরও উপাসনালয় আছে যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের জন্য মন্দির আছে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের জন্য গির্জা আছে বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের জন্য বৌদ্ধ মন্দির আছে তাই যে যে ধর্ম পালন করে সেই ধর্মের লোকদের তাদের উপাসনালয়ের সাথে একটা সম্পর্ক আছে এই মুসলমানদেরও মসজিদের সাথে একটা সম্পর্ক আছে কিন্তু মুসলমানদের মসজিদের সাথে সম্পর্কটা ভিন্ন রকম মসজিদের সাথে মুসলমানদের সম্পর্কটা এটা হলো মুসলমানদের দৈনন্দিনের যাবতীয় কাজ যাবতীয় কর্ম এটা মসজিদের সাথে সম্পৃক্ত এমন সম্পর্ক শুধুই উপাসনার সম্পর্ক না শুধুই এবাদতের সম্পর্ক না বরং মুসলমানের পূর্ণ জিন্দিগি জীবনের প্রত্যেকটা কাজ দিনের প্রত্যেকটা কাজ এটা মসজিদকে কেন্দ্র করে হয় মুসলমানের সমাজ মসজিদ দ্বারা পরিচালিত হয় মুসলমান তার ঘর এটা মসজিদের শিক্ষায় পরিচালিত করে মুসলমান তার রাষ্ট্র মসজিদ দ্বারা পরিচালিত করে মুসলমান তার বাজার তার লেনদেন এর সাথে সম্পর্ক তার মসজিদের তার মসজিদের শিক্ষার এই মুসলমানের জীবনের সাথে মসজিদের সম্পর্কটা এটা ব্যাপক অতি ব্যাপক বরং মুসলমানদের সমাজ মুসলমানদের জীবনের মূল কেন্দ্র হল মসজিদ নবী করিম সাল আলহি ওসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন মসজিদে নববী নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লামের প্রতিষ্ঠিত এই মসজিদে নবীটা এটা শুধুই মুসলমানদের উপাসনালয় পাঁচবারের নামাজের জন্য নির্ধারিত স্থান ছিল না বরং নবী করিম সাল্লাহ আলহি যেই মসজিদে নববীকে তিনি নির্মাণ করলেন এই মসজিদটাকেই সামাজিক রাষ্ট্রীয় সমস্ত কাজের প্রাণ কেন্দ্র হিসেবে গড়ে তুল সাহাবা একরামদের পূর্ণ জীবন সাহাবা জীবনের সমস্ত কাজ এই মসজিদ দ্বারা নিয়ন্ত্রিত হইত এই মসজিদের শিক্ষায় আল্লাহর নবীর সাহাবা একরাম জীবনের প্রত্যেকটা কাজ করতেন একদম নখ কাটা থেকে নিয়ে শুরু করে জীবনের সবকিছু আল্লাহর নবীর সাহাবায় গ্রাম কিভাবে নখ কাটবেন এটাও শিখছেন নিজের মতো করে নিজে ইচ্ছা অনুযায়ী নখও তারা কাটেন নাই ইমানকে আনার পর ইমানকে অর্জন করার পর তারা আল্লাহর রসুলের কাছ থেকে শিখছেন মসজিদে নবীর ইমামের কাছ থেকে শিখছেন মসজিদে নববীর ইমামকে শিক্ষক বানিয়ে তার কাছে জানতে চাইতেন আমি যে নখ কাটবো হে আল্লাহর রসুল তরিকা কি সিস্টেম কি হাতের নখ কিভাবে কাটবো পায়ের নখ কিভাবে কাটবো মসজিদে নবীর ইমাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি নিজ শিক্ষার্থী নিজ মুসল্লি নিজ সাথী সঙ্গী সাহাবা একরামদেরকে জীবনের এক একটা কাজ শিখাইয়া দিছে আল্লাহর নবীর সাহাবা একরাম কিভাবে খাবার খাবেন কিভাবে পথ চলবেন পানি কিভাবে পান করবেন কোন জাতীয় কি কিভাবে খাবেন মসজিদে নবী থেকে শিখতেন এটা রীতিমতো একটা মাদ্রাসা ছিল সবাই সেই মাদ্রাসার ছাত্র ছিল পারিবারিক জীবনে বাবার সাথে কি আচরণ আমাকে করতে হবে আমার মায়ের সাথে আমার আচরণ কি হবে আমার বাবা যদি বিধর্মী হয় কি আচরণ আমি তার সাথে করব আমার ভাইয়ের আমার উপর কি হক আছে আমার মেয়ে আমার সন্তানের উপর আমার কি দায়িত্ব আছে আমার পারিবারিক জীবনটা কেমন হবে আল্লাহর নবীর সাহাবা একরাম মসজিদে নবী থেকে শিখতেন মসজিদে নবীর ইমাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কাছ থেকে শিখছেন আমার প্রতিবেশীর সাথে আমার আচরণ কেমন হবে আমার প্রতিবেশী যদি ইহুদি হয় বিধর্মী হয় তার উপর আমার কি কি হক আছে কি কি দায়িত্ব আছে কি কি অধিকার আছে আল্লাহর নবীর সাহাবা একরম শিখতেন জানতেন তাদের শিখার কেন্দ্র ছিল মসজিদে নবী তাদের শিক্ষক ছিল মসজিদে নবীর ইমাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর নবীর সাহাবা একরাম তাদের বিচার আচার কেমন হবে তাদের লেনদেন কেমন হবে তাদের কাজা তাদের ফয়সালা কেমন হবে এই সব কিছু কিন্তু আল্লাহর রসুলের কাছ থেকে শিখতে নবী করিম সাল্লাহ আলহিবাসাল্লামের শিক্ষায় ব্যক্তিগত জীবনের জুতা পরা নখ কাটা থেকে নিয়ে শুরু করে সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনের সমস্ত কিছু নবী করিম সাল্লাহ আলহি শিক্ষার অন্তর্ভুক্ত ছিল তিনি সাহাবা একরামদেরকে একই সাথে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সমস্ত কিছুই শিক্ষা দিতেন এই মুসলমানদের মসজিদ প্রত্যেকটা মসজিদ এটা কিন্তু সেই মসজিদ নবী যেই মসজিদকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি তিলে তিলে গড়ে তুলেছিলেন সমাজ রাষ্ট্রীয় প্রাণ কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন মুসলমানদের প্রত্যেকটা মসজিদের কিন্তু মডেল সেই নবী মোহাম্মদুর রসুল্লাহর মসজিদ মসজিদ নির্মাণের সময় একটা মসজিদ তৈরি করার সময় একটা মসজিদকে নিয়ে ভাবার সময় মুসলমানদেরকে নবী মোহাম্মদুর রসুল্লাহর মসজিদ কেমন ছিল সেই ভাবনাটা ভাবা দরকার না সেই ভাবনাটা ভাবা দরকার আমার নামাজ যেমন নবী মোহাম্মদুর রসুল্লাহর তরিকা অনুযায়ী চাই যেই মসজিদে নামাজ পড়ব সেই মসজিদটা নবী মোহাম্মদুর রসুল্লাহর মসজিদের মতো হওয়া চাই না সেই মসজিদটাও তো নবী মোহাম্মদুর রসুল্লাহর মসজিদের মতো হওয়া চাই এক একটা মসজিদকে নবী মোহাম্মদুর রসুল্লাহর মসজিদের মডেল অনুযায়ী গড়ে তুলতে হবে মুসলমানদের সমাজ সামাজিক শিক্ষা পারিবারিক জীবনের শিক্ষার কেন্দ্রবিন্দু কেন্দ্র প্রাণ কেন্দ্র হতে হবে মসজিদ আর সেই মসজিদটাই হবে জীবন্ত মসজিদ যে আমল নবী মোহাম্মদুর রসুল্লাহর মসজিদে চালু ছিল নবী মোহাম্মদুর রসুল্লাহর মসজিদের চব্বিশ ঘন্টার আমল যখন মুসলমানদের মসজিদগুলোতে চালু হবে তখন সে মসজিদগুলোকে বলা হবে জীবন্ত মসজিদ আর এ ধরনের মসজিদ যদি গড়ে তোলা যায় তাহলে সেই সমাজও গড়ে তোলা সম্ভব যে সমাজ নবী মোহাম্মদুর রসুল্লাহ গড়ে তুলেছিল আজ সবচেয়ে বড় আফসোস যে গুলোকে সালাত নামাজ মিলাদ জিকির এরকম নির্ধারিত কিছু কাজের জন্য নিয়ন্ত্রিত করে ভিন্ন ধর্মাবলম্বীদের যে উপাসনালয় গির্জা মন্দির ইত্যাদির রূপদানের একটা প্রচেষ্টা পরিলক্ষিত করা যাচ্ছে মসজিদ শুধুই মাত্র আজানের সাথে সাথে খোলা হবে আর নামাজের পরে তালাবদ্ধ হয়ে যাবে শুধুই এ মসজিদে নামাজই পড়া যাবে আল্লাহর রসুলের মসজিদ তো এমন মসজিদ ছিল না সন্দেহ নেই মসজিদের মূল কাজ নামাজ সালাদ কিন্তু শুধুই নামাজের জন্য মসজিদ না মসজিদের প্রধান কাজ নামাজ কিন্তু শুধুই নামাজের জন্যই মসজিদ না মসজিদ হতে হবে সমাজ তৈরির জন্য মসজিদকে যারা নির্মাণ করবে মসজিদকে যারা তৈরি করবে তাদের চিন্তা তাদের চেতনায় একটা সমাজ তৈরির ভাবনা থাকতে হবে যে আমরা যে মসজিদ তৈরি করছি আমরা একটা সমাজ তৈরি করতে চাই আমরা একটা মুসলমানদের সমাজ তৈরি করতে চাই এই ভাবনা মুসলমানদের মাঝে থাকা দরকার আছে না নাই আছে থাকতে হয় আল্লাহর রসুল যে মসজিদ তৈরি করতেন এটা সমাজ তৈরির জন্য মসজিদ ছিল সমাজের প্রাণ কেন্দ্র হিসেবে মসজিদ ছিল আল্লাহর রসুলের মসজিদটা পূর্ণ সমাজের মসজিদ ছিল আল্লাহর রসুলের মসজিদে বিচার নিয়ে ইহুদিরাও আগমন করছে কারণ মসজিদটা ছিল সামাজিক কেন্দ্র তাই সমাজের প্রত্যেকটা মানুষের সাথে ওতপ্রোত সম্পর্ক ছিল মসজিদের তাদেরকে মসজিদে আসতে হইতে তারা মসজিদে মসজিদে আসতে বাধ্য ছিল আজকে সমাজ থেকে মসজিদ বিচ্ছিন্ন আজকে রাষ্ট্র থেকে মসজিদ বিচ্ছিন্ন আজকে মুসলমানদের সামাজিক জীবনের নিয়ন্ত্রণ মসজিদের সাথে নাই রাষ্ট্রের সম্পর্ক মসজিদের সাথে নাই মসজিদ শুধুই মুসলমান সমাজের অল্প কিছু মানুষের পাঁচ বেলা দৈনিক হাজিরার জন্য আর আরো কিছু মানুষের সাপ্তাহিক হাজিরার জন্য অথচ মুসলমানদের জন্য মসজিদ এটা তো শুধু সাপ্তাহিক হাজিরার কেন্দ্র না আর দৈনিক পাঁচ বেলা হাজিরার কেন্দ্র না মসজিদটা মুসলমানদের প্রাণ কেন্দ্র সব সময়ের প্রাণ কেন্দ্র এই মসজিদের প্রধান কাজ ইমানের চর্চা যে ইমান প্রত্যেকটা মানুষের উপর জরুরি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপর প্রথম প্রধান ফরজ হল ইমান এই সমাজের প্রত্যেকটা মানুষের উপর প্রধান এবং প্রথম ফরজ হল ইমান দাওয়াত এই মসজিদ এলাকার এই সমাজের বাসিন্দা প্রত্যেকটা মানুষের কান পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য হল মসজিদ মসজিদের লক্ষ্য যে আমাদের এই যে সমাজ এ সমাজের প্রত্যেকটা মানুষ যেন ইমান শিখতে পারে প্রত্যেকটা মানুষ যেন ইমানদার হয়ে যায় প্রত্যেকটা মানুষ যেন বেইমানি থেকে মুক্তি পায় এটা হলো মসজিদের লক্ষ্য মসজিদ নির্মাণের এটা কিন্তু একটা অন্যতম উদ্দেশ্য সেই মসজিদ নির্মাণের সাথে সাথে মসজিদ নির্মাতাদের অন্যতম দায়িত্ব যে এই সমাজে কতজন লোক বসবাস করে কতজন লোক ইমানদার কতজন মানুষ এখনো ইমানের ছোঁয়া পায় নাই তালিকা করা যারা এখনো ইমানের ছোঁয়া পায় নাই তাদের পর্যন্ত ইমানের দাওয়াত নিয়ে যাওয়া যারা ইমানদার ইমানের ছোঁয়া যাদের মাঝে আছে কিন্তু নামাজের ছোঁয়া নাই তাদের পর্যন্ত নামাজের দাওয়াত নিয়ে যাওয়া তাদেরকে নামাজি করার উদ্যোগ গ্রহণ করা তারপর তালিকা করা যে এ সমাজে নামাজ পড়ে কারা জাকাত দেয় না সে সমস্ত মানুষদের তালিকা করা এদের উপর জাকাত ফরজ আর এই সমাজে কোন সমস্ত মানুষ এরা জাকাত এর হকদার তাদের তালিকা করা যারা জাকাত দিতে পারে তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া যারা জাকাতের প্রাপ্য তাদের তালিকা তাদের কাছে পেশ করা পূর্ণ একটা ইসলামী সমাজ গড়ার চিন্তা চেতনার কেন্দ্র বিন্দু হিসাবে একটা মসজিদ তৈরি করা প্রয়োজন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 করাকে বলা হয় না লাইসাল ইমারতিহা যে তুমি মসজিদকে চাকচিক্যময় করলা সুন্দর রঙে রঙিন করলা এটা মসজিদ নির্মাণ নয় এটা মসজিদ আবাদ নয় মসজিদের আকৃতি তৈরি করলা পাঁচতলা দশতলা একটা মসজিদ নির্মাণ করলা এইটাই মসজিদ নির্মাণ নয় ফিহা ও ইহি ফিহা ও ইহা ও বরং আল্লাহর কোরআন বলতেছে মসজিদ নির্মাণ হলো মসজিদ আবাদ হল বিজিক্রিল্লাহি ফিহা সার্বক্ষণিক মসজিদে ইমানের মুজাকার ব্যবস্থা করা আল্লাহর জিকিরের ব্যবস্থা করা আল্লাহর বরক্ত আল্লাহর কুদরতের আলোচনার ব্যবস্থা করা এটাকে মসজিদ আবাদ বলা হয় ইহা ফিহা শরীয়তের প্রত্যেকটি বিধি বিধান আল্লাহর শরীয়তকে জানার প্রাণ কেন্দ্র হিসেবে মসজিদকে গড়ে তোলা এটা হলো মসজিদ আবাদ করা ওরফ ইহা আনি দানাতি ও শিরকি মসজিদকে সিরিক থেকে সব ধরনের বেদাত থেকে মসজিদকে মুক্ত করা মসজিদ আবাদ করা তোমার মসজিদের মাঝে সিরিক ঢুকে গেল তুমি মসজিদ নির্মাণ করলে তোমার মসজিদের মাঝে বেদাত ঢুকে গেল এবাদতের নামে অন্য সংস্কৃতি মসজিদের মাঝে ঢুকে গেল তো এই মসজিদ আবাদ মসজিদ না এই মসজিদ বিরান মসজিদ আল্লাহর কোরআন বলতেন একটা মসজিদের মাঝে বেদাত ঢুকে যাওয়ার অর্থ হল এই মসজিদটা বিরান হয়ে যাওয়া একটা মসজিদের মাঝে শিরিক ঢুকে যাওয়ার অর্থ হল মসজিদটা বিরান হয়ে যাওয়া শিরিক থেকে বেদাত থেকে মসজিদকে মুক্ত রাখা আল্লাহ আল্লাহর কুদরত আল্লাহর বিধান আল্লাহর দিন প্রচেষ্টার মেহনত মসজিদ কেন্দ্রিক করা এটা হলো মসজিদকে আবাদ করা আল্লাহর কোরআন দেখেন ইন্নামা আল্লাহ من آمن بالله واليوم الآخر ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ আল্লাহ বলতেছেন ওই সমস্ত ব্যক্তিরা হলো মসজিদের নির্মাতা ওই সমস্ত ব্যক্তিরা হলো মসজিদের আবাদকারী মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি যারা মসজিদে আল্লাহর আলোচনা করে পরকালের আলোচনা করে যারা মসজিদের মাঝে ইমানের মুজাকারা করে যারা মসজিদের মাঝে আল্লাহ আল্লাহর হুকুমের মুজাকারা করে তারা মসজিদের আবাদকারী তারা মসজিদকে নির্মাণকারী আল্লাহ বলতেছেন وأقام الصلاة وآتى الزكاة যারা মসজিদদের মাঝে নামাজ কায়েমের ব্যবস্থা করে নামাজ পড়া না নামাজ কায়েম এলাকার প্রত্যেকটা মানুষ যেন নামাজি হয়ে যায় ঘরে ঘরে নামাজের দাওয়াত এই দাওয়াতকে যারা প্রতিষ্ঠিত করে তারা মসজিদকে আবাদ করে তারাই মসজিদকে নির্মাণ করতেছে এটা তো কোরআনের কথা তাকাতের আলোচনাও করা হয়েছে যারা জাকাতকে প্রদান করতেছে এলাকার প্রত্যেকটা মানুষের সম্পর্ক মসজিদের সাথে এলাকার ধনির সম্পর্ক মসজিদের সাথে দরিদ্রের সম্পর্ক মসজিদের সাথে আমিরের সম্পর্ক মসজিদের সাথে ফকিরের সম্পর্ক মসজিদের সাথে মুসলমান পূর্ণ সমাজ মসজিদে যখন আসে ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয় ভাইয়ের ব্যথায় ভাইয়ে দুঃখী হয় তাই মসজিদ আমিরের সাথে যখন ফকিরের ধনির সাথে যখন গরিবের সাক্ষাৎ হয় গরিব আর মিসকিনের ব্যথায় আমির আর এই মসজিদের ধনী ব্যক্তিদের তাদের অন্তর ব্যথাতুর হয় তারা মসজিদ কেন্দ্রিক জাকাত তার উপর যে শরীয়তের দায়িত্ব জাকাতকে প্রদান করা এই জাকাত তারা মসজিদ কেন্দ্রিক ভাবে জাকাতকে প্রদান করে আল্লাহ বলতেছেন যারা এ কাজগুলো করতেছে তারা মসজিদকে আবাদ করতে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আরেকটা গুণাগুণি আল্লাহ যে এই কাজগুলো করার ক্ষেত্রে কোনো বাধা কোনো আপদ বিপদ তাদেরকে আটকিয়ে রাখতে পারে না ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ তারা শুধু আল্লাহকেই ভয় করে এক আল্লাহর ভয়ে তারা ভীত হয় শুধু আল্লাহকেই তারা ভয় করে শুধু আল্লাহর বরক্তের আলোচনাই তারা করে অন্য কাউকে ভয় করে না ভয় করে কাকে আল্লাহকে আল্লাহ বলতেছেন যারা মসজিদের শিক্ষায় মসজিদ কেন্দ্রিক জীবনে একমাত্র আল্লাহকে ভয় করা শিখল আর মসজিদ কেন্দ্রিক মুসলমানদের সমাজ নিয়ন্ত্রণে সমাজ প্রতিষ্ঠায় যারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে অন্য কারো রক্ত চক্ষর পরোয়া করে না আল্লাহ বলতেছেন তারাই তো মসজিদকে আবাদ করতেছে যারা এই সমস্ত কাজগুলো মসজিদ কেন্দ্রিক করছে আল্লাহ বলতেছেন তারা সফল আসা তারা মিনাল তারা পথের দিশা পাবে তারা হেদায়ত পাবে সেই মসজিদ কিন্তু মুসলমানদের ইমান চর্চার জন্য নামাজকে কায়েমের জন্য মুসলমানদের সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু এবং প্রাণ কেন্দ্র হল মসজিদ ওয়ান্নাল আহাদা আল্লাহ বলতেছেন মসজিদ সমূহ লিল্লাহ আল্লাহর জন্য মসজিদ কার জন্য আল্লাহর জন্য আন্নাল মাসাজিদ আলিল্লাহ মসজিদ নির্মাতারা যখন মসজিদ নির্মাণ করবে কার জন্য করবে আল্লাহর জন্য করবে এক আল্লাহর জন্যই মসজিদের সেবা করবে মসজিদ কেন্দ্রিক যত কাজগুলো করবে এক আল্লাহর জন্যই করবে মসজিদের মাঝে ইমানের চর্চা যে করবে আল্লাহর জন্য করবে মসজিদকে যে দাওয়াতের কেন্দ্র করবে আল্লাহর জন্য করবে সব আল্লাহর জন্য করবে মসজিদে নিজ উপার্জনের টাকা দিবে কার জন্য দিবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিবে নিজের প্রভাব নিজের ব্যক্তিত্ব প্রকাশের জন্য নয় মসজিদের সেবার দ্বারা নিজ ব্যক্তিত্বের প্রকাশ সমাজের মাঝে নিজ অবস্থান তৈরি হবে এজন্য মসজিদের সেবা তাহলে সর্বনাশ হয়ে গেল না মসজিদের সেবা হবে মসজিদকে নির্মাণ করা হবে মসজিদের ভূমি দেওয়া হবে মসজিদের মাঝে ইট কিনে দেওয়া হবে মসজিদের মাঝে যত ধরনের মেহনত হবে সব কার জন্য হবে আল্লাহ মাসাজিদ আল্লাহর জন্য হবে যা করবে আল্লাহর জন্য করবে মসজিদের সাথে সম্পর্কিত হবে কেন আল্লাহ যেন খুশি হন এজন্য সে মসজিদের সাথে সম্পর্কিত হবে আর মসজিদের একটা ঘোষণা হবে প্রত্যেকটা মসজিদের একটা ঘোষণা থাকতে হবে সে ঘোষণাটা হলো যে মসজিদ আল্লাহর জন্য এই মসজিদে এক আল্লাহর আইন চলবে এই মসজিদে নির্ভয়ে আল্লাহর কথা বলা হবে এ ঘোষণা থাকতে হবে মসজিদ কারো ভয়ে ভীত হবে না মসজিদ শুধু আল্লাহর ভয়ে ভীত হবে মসজিদে অন্য কোনো আইন চলবে না মসজিদে এক আল্লাহর আইন চলবে এটা মসজিদের একটা ঘোষণা থাকতে হবে আল্লাহ মাসাজিদ আলিল্লাহ মসজিদে নির্ভয়ে আল্লাহর কথা বলা হবে মসজিদের কথায় এক আল্লাহকে পড়ুয়া করা হবে আর কাউকে পড়ুয়া করা হবে না মুসলমানদের মসজিদ স্বাধীন প্রতিষ্ঠান মসজিদ কি স্বাধীন প্রতিষ্ঠান না পরাধীন প্রতিষ্ঠান মুসলমানদের মসজিদটা স্বাধীন প্রতিষ্ঠান মসজিদগুলো স্বাধীন প্রতিষ্ঠান থাকতে হবে যে জায়গায় আল্লাহর কথা মুসলমানরা ইসলামের বিধান মুসলমানরা নির্ভয়ে শুনবে এ জায়গায় আল্লাহর কথা বলতে গিয়ে আল্লাহর কথা শুনতে গিয়ে কারো বুক কাঁপবে না কেউ পরেশান হবে না কোরআন চাচ্ছে এমন মসজিদ তৈরি করতে হবে ফালা আহাদা আল্লাহ ব্যতীত আর কারো উপাসনা আর কারো কর্তৃত্ব আর কারো প্রভুক্ত মসজিদ মেনে নেবে না মসজিদ মানবে মসজিদ মানবে না সেই মসজিদের ইমাম থেকে নিয়ে শুরু করে মসজিদের সকল দায়িত্বশীলদের এই চিন্তার অধিকারী হওয়া অপরিহার্য যে মসজিদ কেন কেন মসজিদ তৈরি করছি কেন মসজিদের সেবা করছি আমাদের মসজিদটা কেমন হওয়া চাই এ মসজিদের নীতিমালা কি এই সমস্ত কিছুতে মসজিদে নবমীর যে নীতিমালা নবী মোহাম্মদুর রসুল্লাহর মসজিদের যে নীতিমালা সেই নীতিমালাগুলোর প্রয়োগ করতে হবে তাই প্রতিটি এলাকার মুসলমানদের এটা একটা দায়িত্ব মুসলমানদের এটা একটা কর্তব্য এই দায়িত্ব কর্তব্য হলো ইমানই দায়িত্ব ইমানই কর্তব্য মসজিদকে কেন্দ্র করে মুসলমানদের এমন একটা জামায়াতকে তৈরি করা যারা সার্বক্ষণিক মসজিদে নামাজ জিকির এবং ইমানি মুজাকারা দ্বারা মসজিদকে আবাদ রাখবে আমরা আমাদের মসজিদকে সার্বক্ষণিক এ মসজিদটা ইমানি মুজাকারার দ্বারা আবাদ থাকবে এমন একটা মসজিদ হিসেবে গড়ে তুলতে রাজি আছেন ইনশাল্লাহ সার্বক্ষণিক এজন্য মসজিদের সব ধরনের মুসল্লিয়ান একরাম যারা আছেন এই মসজিদকে কেন্দ্র করে সামাজিক যত মুসলমানরা আছে এদের সকলের অংশগ্রহণে মসজিদে এমন একটা জামাত তৈরি হতে হবে যে মসজিদ সব সময় যেন আবাদ থাকে সবসময় মসজিদ কেন্দ্রিক কিছু আমল যেন চালু থাকে কিছু দাওয়াত যেন চালু থাকে মসজিদকে কেন্দ্র করে মসজিদ এলাকার মুসলমান মসজিদ এলাকার অমুসলিম এদের সকলের কাছে ইসলামের দাওয়াত পৌঁছা জরুরি না এই মসজিদকে কেন্দ্র করে যে সমস্ত অমুসলিমরা বসবাস করে তাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়া কাদের দায়িত্ব এই মসজিদ এলাকার মুসলমান বাসিন্দাদের দায়িত্ব ইসলামের দাওয়াত দাওয়াতে ইসলাম জরুরি কাজ আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমার এলাকার তোমার এরিয়ার তোমার ওয়ার্ডের তোমার এই প্রতিবেশীর সাথে একসাথে চলছ একসাথে বসছ একসাথে বিভিন্ন বিষয়ের মুজাকারা আলোচনা তুমি করছো তোমার আলোচনার মাঝে কখনো দেশ কখনো রাজনীতি কখনো সমাজনীতি অনেক বিষয়ের আলোচনা হইছে তুমি তাকে এত আলোচনার সুযোগে কোনদিন কি ধর্মের দাওয়াত ইসলামের দাওয়াত মুক্তির দাওয়াত একটাবারের জন্য দিতে পারবে না এই প্রশ্নের জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে এই মসজিদ এলাকার অমুসলিমদের প্রতি ইসলামের একটা দাওয়াত দেওয়া তার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাওয়া মুক্তির দাওয়াত নিয়ে যাওয়া জাহান নামের পথ থেকে চিরদিনের জাহান নাম থেকে তাকে মুক্ত করে তাকে জান্নাতের পথটা দেখিয়ে দেওয়া এটা কিন্তু আমরা যারা এই এলাকার বাসিন্দা আপনি আমি আমাদের সকলের কর্তব্য এটা এক দ্বিতীয় কর্তব্য মসজিদকে কেন্দ্র করে দাওয়াতে আহকাম একটা হলো তাবলিগে ইসলাম আর আরেকটা হলো তাবলিগে আহকাম একটা হলো ইসলামের দাওয়াত নিয়ে যাওয়া ও মুসলিমদের কাছে আর আরেকটা হলো মুসলিমদের কাছে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তাদের কাছে ইসলামের আহকামের দাওয়াত নিয়ে যাওয়া সে মুসলমান মসজিদে আসে না তার কাছে নামাজের দাওয়াত নিয়ে যাওয়া সে মুসলমান জাকাত দেয় না জাকাত ফরজ তার কাছে জাকাতের দাওয়াত নিয়ে যাওয়া সে মুসলমান তার উপর হজ ফরজ সেই ফরজ হজ থেকে সম্পাদন করছে না তার কাছে ফরজ হজের দাওয়াত নিয়ে যাওয়া সে মুসলমান তার ব্যক্তিগত জীবনে ইসলামকে মানছে না তার কাছে জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে মানার দাওয়াত নিয়ে যাওয়া সে মুসলমান যে সমাজ জীবনে ইসলামের রূপরেখা নীতিমালাকে মানছে না তার কাছে সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সুন্দরতম শিক্ষার দাওয়াতকে নিয়ে যাওয়া সে মুসলিম সমাজের অধিবাসী রাষ্ট্রযন্ত্রের সাথে তার সম্পর্ক সে রাজনীতি করে রাষ্ট্রের সাথে তার সম্পর্ক তার কাছে ইসলামী রাজনীতির দাওয়াত নিয়ে যাওয়া আল্লাহর রসুল যেই তরিকায় রাষ্ট্রকে পরিচালনা করেছেন আল্লাহর রসুলের রাষ্ট্র পরিচালনার নীতিমালাটা তার সামনে পরিষ্কার করা সেই সমাজের যারা মুসলমান তাদের দায়িত্ব অপর মুসলমানদের কাছে দাওয়াতে আহকাম নিয়ে যাওয়া ভাই আপনি তো মুসলমান আপনার উপর তো নামাজ ফরজ আপনি তো পরকালকে বিশ্বাস করেন আসেন মসজিদে আসেন নামাজি হয়ে যান জীবনের তিরিশ থেকে চল্লিশটা বছর তো চলে গেল জীবন তো অর্ধেক শেষ হয়ে গেল কাঁচা দাড়িগুলো তো পাকা হয়ে গেল কালো চুলগুলো তো সাদা হয়ে গেল আসেন মসজিদে আসেন এই দাওয়াতটা নিয়ে যাওয়া তাবলিগে আহকাম এটা আমার আপনার দায়িত্ব কর্তব্য মসজিদকে কেন্দ্র করে এই কাজটা হতে হবে মুসলমানদের মসজিদের এটা অন্যতম কাজ এই কাজগুলো মসজিদ কেন্দ্রিক হওয়ার জন্য কিছু মানুষ এলাকা থেকে দায়িত্বশীল হতে হবে যারা এই কাজটার দায়িত্ব নিবে যে আমরা এই কাজের দায়িত্ব নিলাম এই মসজিদকে কেন্দ্র করে এই মসজিদ এলাকার প্রত্যেকটা বাসিন্দাদের পর্যন্ত ইসলামের দাওয়াত ইসলামের আহকামের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া এইটাই আমরা আমাদের কাজ বানিয়ে ফেললাম এই নিয়ত কিছু মানুষদেরকে প্রত্যেকটা এলাকার মসজিদ ওয়ারি কিছু মানুষদেরকে এই কাজের এই কাজটাকে নিজের কাজ বানানোর নিয়োগ করে ফেলতে হবে আমরা এই এলাকায় কিছু মানুষ এই এলাকার প্রত্যেকটা মানুষ অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত মুসলমানদের কাছে ইসলামের আহকামের দাওয়াত নিয়ে যাব এই কাজের জন্য কিছু মানুষ ইনশাল্লাহ তৈরি আছি না তারা তৈরি আছে আল্লাহ তৌফিক দান করুন এই কাজের ফাজাইল কি নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম হাদিসের মাঝে এই কাজের ফাজাইল বর্ণনা করছে যে যে মানুষগুলো মসজিদকে কেন্দ্র করে দায়িত্ব পালন করবে যারা তাদের কাজের ক্ষেত্র বানিয়ে নেবে মসজিদ সমাজের কিছু মানুষ দোকানে থাকাকে দায়িত্ব করে কিছু মানুষ অফিসে থাকে কিছু মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে কিছু মানুষ সমাজ থেকে তারা মনে করবে আমার কাজ হলো মসজিদ আমার সম্পর্ক মসজিদের সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে তাদেরকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহ রসুল বলতেছেন কেমতের দিন হাসরের ময়দানে সূর্য যখন খুব কাছাকাছি চলে আসবে উত্তপ্ত সূর্যের গরমে মানুষ যখন ঘামের দরিয়ায় হাবুডুবু খেতে থাকবে কোনো ছায়া থাকবে না এক ছায়া থাকবে আল্লাহর আরসের ছায়া হাসরের ময়দানে একটাই ছায়া থাকবে আর সেই ছায়াটা আল্লাহর আরসের ছায়া হাদিসের মাঝে নবী বলতেছেন সাত ধরনের লোক সেই দিন যেই দিন আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিন সাত ধরনের লোক সাত গুণে গুণান্বিত লোক এরা আল্লাহর আরসের নিচে ছায়া পায় এর মাঝে এক প্রকার মানুষ রজুলুন কালবুহু মোয়াল্লাকুন বিল মাসাজিদ ওই সমস্ত ব্যক্তি কালবুহু মোয়াল্লাকুন বিল মাসাজিদ যাদের দিলের সম্পর্কটা মসজিদের সাথে তো সুবাহান কোরআনে করিমের মাঝেও মহান রব্বুল আলমিন বলতেছে যে কিছু মানুষ যারা মসজিদের মাঝে ইমানের মুজাকারা আল্লাহর দিন প্রতিষ্ঠার মুজাকারা মসজিদ থেকে করবে দিন প্রচারকে কেন্দ্র করে সার্বক্ষণিক তারা জামাতবদ্ধ ভাবে পালাক্রমে মসজিদের মাঝে অবস্থান করবে আল্লাহ তালা তাদের ফজিলত কোরআনে আলোচনা করতেছেন أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدب والآصال রিজালুন লা তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার في بيوت عذر الله أن ترفع ويذكر فيها اسمه আল্লাহর হুকুম হলো তোমাদের প্রতি আল্লাহর ঘরে আল্লাহর আলোচনা করা এবং আল্লাহর ঘরে আল্লাহর নামকে সমুন্নত করা আল্লাহর ঘরে আল্লাহর আলোচনা করা আল্লাহর ঘরে আল্লাহর নামটাকে সমুন্নত করা আল্লাহর হুকুম সকাল বেলা সন্ধ্যা বেলা ফিহা আল্লাহর সেই ঘরের মাঝে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা চাই আল্লাহর পবিত্রতার আলোচনা করা চাই এ কাজগুলো যারা করে রিজাল ব্যক্তিগত জীবনে তারা চাকরি করে তারা ব্যবসা করে কিন্তু কিন্তু চাকরি তারা করে এটা তার ব্যক্তি কাজ ব্যবসা সে করে এটা তার ব্যক্তি কাজ কিন্তু সার্বক্ষণিক তার দিলের সম্পর্কটা এটা নামাজের সাথে থাকে আল্লাহর সাথে থাকে মসজিদের সাথে থাকে সে মসজিদ থেকে তার সময়ের কোন একটা অংশ গাফেল থাকে না সব সময় তার মনের মাঝে একটা ভয় থাকে ওই দিনকে সে ভয় করে সেদিন সমস্ত অন্তর সমস্ত চক্ষুগুলো বিস্ফোরিত হয়ে যাবে সে সেই দিনকে ভয় করে কিছু মানুষ আর মসজিদ কেন্দ্রিক জীবনকে যাপন করে নিজের সমস্ত কাজের ভিড়ে তারা মসজিদকে সময় দেয় দিনের একটা অংশ তারা মসজিদে থাকে ইমানি মুজাকারের মাঝে থাকে দিনের একটা অংশ আল্লাহ বলতেছেন তাদের এই উত্তম কাজের প্রতিদান আল্লাহর কাছে হবে আল্লাহ দিবেন তাদেরকে তাদের এই উত্তম কাজের প্রতিদান এক তো কাজের প্রতিদান দিবেন আর এই কাজে আল্লাহ নিজে খুশি হওয়ার কারণে তাদেরকে যে আল্লাহ কি পরিমাণ বাড়িয়ে দেবেন এটা তো আল্লাহ নিজ ইচ্ছায় বাড়িয়ে দেবেন যা শুধু আল্লাহ জানেন আর কেউ জানে তারপর আল্লাহ বলতেছেন আল্লাহ যাকে চান তাকে তো অগণিত দেন হিসাব ছাড়া দেন আল্লাহর তো এত আছে যে আল্লাহ তালার ভান্ডারে এত আছে যে আল্লাহ হিসাব ছাড়াও দিতে পারে এবং আল্লাহ দিবেন হিসাব ছাড়াও দিবেন চাই মুসলমানদের মসজিদ মুসলমানদের সমাজের মাঝে ইমান চর্চার স্বার্থে মসজিদকে পূর্ণ এলাকার প্রাণ কেন্দ্র এবং পূর্ণ এলাকার সমস্ত মুসলমানদের চেতনার কেন্দ্র বিন্দু হিসেবে মসজিদকে গড়ে তুলতে হবে আর এই কাজটা করতে হবে মসজিদের দায়িত্বশীলদের যারা মসজিদকে নির্মাণ করবে যারা মসজিদের দায়িত্ব পালন করবে আল্লাহর কাছে তারা অনেক দামি আল্লাহর কাছে তারা অনেক দামি আল্লাহর হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এরশাদ করেন ইন্না আহাব্বান নাসি ইলাল্লাহ ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হবে সেই ব্যক্তি ওয়াকরাবুহুম মিনহুম মাজলিসা এবং আল্লাহর সবচাইতে কাছাকাছি থাকবে সেই ব্যক্তি ইমামুন আদিলুন ইমামুন আদিল আল্লাহ নবী বলছেন যে ইমামে আদেল মসজিদের সেই দায়িত্বশীল ইমাম মসজিদের সেই দায়িত্বশীল প্রতিনিধিরা যারা মসজিদে নবমীর রূপরেখায় নিজ মসজিদকে পরিচালনার ফিকির করবে এবং সেই চিন্তাকে সামনে নিয়ে মসজিদকে তৈরি করবে আবাদ করবে কেয়ামতের দিন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে কেয়ামতের দিন আল্লাহর সবচেয়ে কাছে তারা থাকার সুযোগ পাবে এবং আল্লাহর নবী হাদিসের মাঝে সতর্ক বাণী উচ্চারণ করতেছে ওয়াইন্না আবগজান নাসি কেয়ামতের দিন আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত ও আসাদ্যহম আজাবান সবচাইতে কষ্ট করা আজাবের মাঝে থাকবে এমন ব্যক্তি এবং আল্লাহর থেকে সবচেয়ে দূরে ঠিকানা পাবে সেই ব্যক্তি ইমাম অন্যায়কারী ইমাম যে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করছে ইমানের কারার জায়গায় যে গাইরুল্লাহর মুজাকারা করছে আল্লাহকে ভয় পাওয়ার বদলে যে গাইরুল্লাহকে ভয় করছে যে আল্লাহর দেওয়া দায়িত্ব পালনকে বাদ দিয়ে অন্য কারো এজেন্ডাকে বাস্তবায়ন করেছে আল্লাহর নবী হাদিসের মাঝে তাদেরকে সতর্ক করতেছেন যে এই দিন তো দিন না হাসরের সেই দিন আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত হিসেবে তোমাকে উপস্থিত হতে হবে তো আল্লাহর দেওয়া দায়িত্ব আমানত এই আমানতের দায়িত্ব পালনে যারা দায়িত্বশীল তারা তো সম্মানী আর এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে যারা শিথিল তারা কিন্তু আসামি তাই আমরা যারা মসজিদ তৈরির সাথে সম্পৃক্ত এলাকার মসজিদকে আবাদ করার সাথে যারা সম্পৃক্ত আমাদের খুব সতর্কতা প্রয়োজন যে আল্লাহ আমাদেরকে ঠিক যেমন সম্মানের অধিকারী হওয়ার সুযোগ রাখতেন যদি মসজিদটাকে আবাদ করার ক্ষেত্রে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করি মসজিদ কেন্দ্রিক ইমানের মুজাকার মসজিদ কেন্দ্রিক নির্ভয় ইমানের দাবিগুলো ইমানের দাওয়াতগুলোর উচ্চারণের ক্ষেত্রে আমাদের যদি পূর্ণাঙ্গ সহযোগিতা থাকে আমাদের যদি পূর্ণাঙ্গ পদক্ষেপ থাকে তো আল্লাহর দরবারে তো আমাদের অনেক সম্মান অনেক মর্যাদা কিন্তু যদি মসজিদ কেন্দ্রিক গাইরুল্লাহকে প্রতিষ্ঠিত করার মেহনত চলে যদি মসজিদ কেন্দ্রিক নিজ ব্যক্তিত্ব প্রভাব প্রতিষ্ঠার কোন ধরনের প্রবণতা থাকে তাহলে আল্লাহর দরবারে কিন্তু সম্মানী না আসামি হিসেবে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে সেই কোরআন যে মসজিদ আবাদের সংজ্ঞা দিতে নবী মোহাম্মদুর রসুল্লাহ যেই তরিকায় মসজিদে নবীকে আবাদ করতেন সেই তরিকার অনুসরণ খুব প্রয়োজন মসজিদ আবাদ গত সপ্তাহে বলছি বাইতুল্লাহর মসজিদে হারাম আবাদের সাথে আবু জেহেলও কিন্তু সম্পৃক্ত ছিল আবু লাহাবও সম্পৃক্ত ছিল আজকের বাইতুল্লার নির্মাণকারী নির্মাতাদের যদি তালিকা প্রণয়ন করা হয় তাহলে তার মাঝে আবু জেহেল আবুল আহাবদের অবদানকে অস্বীকার করা যাবে না যাবে যাবে কিন্তু আল্লাহ কোরআনে আবু জেহেলকে সতর্ক করতেছেন তুমি মসজিদ হারামকে নির্মাণ করছো হাজিদেরকে পানি পান করাইছো আর তুমি মনে করতেছো তোমার এই কাজ বড় কাজ হয়ে গেছে ওই ব্যক্তির সমান হয়ে গেছে মান এই মসজিদে যারা ইমানের চর্চা করতেছে তাদের সমান হয়ে গেছে না আল্লাহর কাছে তো এই কাজের কোনো দাম নাই যদি ইমান না থাকে ইমান চর্চা যদি হয় তাহলে এই কাজের অনেক দাম আর ইমানের চর্চা যদি না হয় তাহলে এই কাজের কোন দাম আছে ইমানের চর্চা থাকতে হবে ইমানকে গ্রহণ করতে হবে বলিষ্ঠ ভাবে ইমানের উচ্চারণ জবান দ্বারা করতে হবে নিজ জীবনের সর্বক্ষেত্রে ইমানের চর্চা করতে হবে বলতে হবে আমি এক আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করি আমি এক আল্লাহর বান্দা আমার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান চলবে আমার সমাজের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান চলবে আমি তো আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করি না নিজের জীবনের স্বীকারোক্তি দিতে হবে সমাজকে এই দাওয়াত দিতে হবে হে আমার সমাজ আল্লাহকে প্রভু হিসেবে গ্রহণ করো এই মসজিদকে তো আমরা তৈরি করেছি এ সমাজের প্রত্যেকটা মানুষ যেন আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করে সেই দাওয়াতকে এই সমাজের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য ঠিক না এই সমাজের মসজিদ কেন লাইলাহাইল্লার দাওয়াত এই সমাজে প্রতিষ্ঠার জন্য ঠিক কি ঠিক না এর জন্য মসজিদ এই দাওয়াতটা এই সমাজের প্রত্যেকটা মানুষ পর্যন্ত এই দাওয়াতকে ছড়িয়ে দেওয়া এই মসজিদ এলাকার বাসিন্দা প্রত্যেকটা লাইলা ইল্লাল্লাহর দাবিদারের দায়িত্ব এই দাওয়াত পৌঁছে দিতে রাজি আছি না ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ Thank you.